বিসমিল্লাহ রহমান রহিম শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে আমাদের সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথ ভ্রষ্ট হয়েছে হে আল্লাহ তুমি আমাদের এ প্রার্থনা কবুল করো মহান রব্বুল আলমিনের অসীম করুণা দয়াও অশেষ রহমতের সুশীতল ছায়া এবং তার কুদরতি মায়ায় আমরা পরিবেষ্টিত তার নির্দেশিত পথে চলতে সঠিক পথের দিশা দিয়ে তিনি আমাদের নিকট রহমত রূপে প্রেরণ করেছেন তার হাবিব আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহাসাল্লামকে হে আল্লাহ তুমি আমাদের স্রষ্টা প্রতিপালক জীবনের ঘোর অমনীষা কেটে তুমি আমাদের আলোর পথ দেখাও উভয় জাহানে তুমি আমাদের রক্ষাকারী তুমি আমাদের প্রভু সুখে দুঃখে আমরা তোমাকেই স্মরণ করি তব নামে স্তুতি গাই গাই তব বন্দনা হ্যাঁ এবার শুনব আহসানুল্লাহ মুন্নার হামদনাথ আয়োজন বন্দনা